ইয়া এলাহি কণ্ঠশিল্পী তামিম হায়দার মাহবুব আলম আইয়ুবি হোসাইন মাহমুদ ইমরান তাহসিন হেলাল ইলিয়াস হুসাইন মহিউদ্দিন মির্জা এবং মাসুদ শিশু শিশুশিল্পী মেহেদি হাসান উমায়ের এবং আবু বকর সিদ্দিক কথাও সুর আবু আইয়ুব আনসার পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে BPS Hofazul Quran Madrasa Laksam Comilla Facebook dot com slash BPS ASG ইসলামী সঙ্গীত প্রেমী মানুষদেরকে আরো উৎসাহিত করে তুলতে শীঘ্রই আসছে বিপিএস এর নতুন মুখ শিশু শিল্পী উম্মে আয়মান ওয়াফা